solution for humanity. السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين وسلم تسليما كثيرا أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আপনাদের সামনে রিয়াদুসালেহিনের দর্শ নিয়ে উপস্থিত হয়েছি আজকের আলোচনার বিষয় সততা সম্পর্কিত অধ্যায় থেকে বাকি হাদিস যে হাদিসটি আমরা আজকে শুরু করব হাদিসটি হলো এই عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم غزا نبي من الأنبياء صلوات الله وسلامه عليهم فقال لقومه আবু হুরার রাজি তালানহু তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন গাজা নবীমিন আল আম্বিয়া সালাবাতুল্লাহ আলিহিম আজমাইন উনি বলছেন কোনো একজন নবী জিহাদের জন্য গিয়েছেন যুদ্ধের জন্য বের হয়েছেন ফকাল আলী কৌমিহি তো যুদ্ধের উদ্দেশ্যে যখন উনি বের হবেন তো তিনি এলান করলেন তার সম্প্রদায়কে বললেন লা বাননি রজুলুন মালাকা বুদা ইমরাতিন উনি বলছেন যারা নববিবাহিত করেছে নতুন বিবাহ করেছে এখনও তার স্ত্রীর সঙ্গে তার মেলাপ হয় নাই মেলন হয় নাই কিন্তু সে মেলন করতে চায় এমন ধরনের লোক যেন আমাদের সাথে জিহাদে আসার প্রয়োজন নেই ওয়ালা আহাদুন বানা বুয়ুতান লাম ইয়ারফা সুকুফাহা এবং ওই ব্যক্তিও আমাদের সাথে আসবে না যে ঘর তৈয়ার করছে বাড়ি তৈয়ার করছে ছাদ পর্যন্ত পৌঁছে গিয়েছে কিন্তু এখনও ঘরের ছাদ দেয়নি ওয়ালা আহাদুন ইস্তারা গানামান আউ খালিফাতিন ওহুয়ায়ন তগিরু আউলাদাহা বলছেন ওই ব্যক্তিও আমাদের সাথে আসবে না যে কোনো এমন ছাগল অথবা এমন উট কিনেছে গর্ভবতী উট যাদের পেটে বাচ্চা আছে এবং বাচ্চা হওয়ার অপেক্ষায় আছে এ ধরনের লোক আমাদের সাথে আসবে না ফাগাজা এরপরে উনি জাহাজ শুরু করলেন যুদ্ধ শুরু করলেন ফাদানা মিন আল কারিয়াতি সালাত আল আসরি আও করিবাম মিন জালিক তো উনি যখন যুদ্ধের উদ্দেশ্যে রওনা হলেন তো যেখানেই যুদ্ধ করবেন সেখানে যে আসরের সালাতের সময় অথবা তার কিছু পূর্বে উনি সেখানে পুষলেন ফকাল শামস সেই নবীর সূর্যকে নির্দিষ্ট করে বললেন ইন্নাকি মামুরাতুন ও আনা মামুরুন হে সূর্য তুমিও আল্লাহর নির্দেশে চলো আর আমিও আল্লাহর নির্দেশে চলি তুমিও আদেশপ্রাপ্ত আমিও আদেশপ্রাপ্ত বলছেন আয় আল্লাহ সূর্যটাকে আমাদের জন্য এখানে আটকিয়ে দাও অর্থাৎ সময়টা যেন আর বৃদ্ধি না হয় ফাহুবিসাত হাত্তা ফাতাহাল্লাহ আলাই বলছেন সূর্যটাকে ওই অবস্থায় আটকিয়ে দেওয়া হয়েছে এমনকি আল্লাহ তালা তাদেরকে বিজয়ী করে দিয়েছেন সফল করে দিয়েছেন ফাজামাল গানাইম তো বিপক্ষে যারা ছিল কাফের মুশরিক যারা ছিল যারা তাদের বিপক্ষে লড়াই করেছে তাদের কাছ থেকে যেগুলি গনিমতের মাল সেগুলি নিয়ে আসা হয়েছে তো সেই যুগে সেই নবীদের জন্য এটা জায়েজ ছিল না যে তাদের পরিত্যক্ত সম্পদ বা তাদের বিরুদ্ধে যারা লড়াই করেছে তাদের থেকে ছিনিয়ে নেওয়া তাদের ফেলে দেওয়া সম্পদ এটাকে গনিমতের মাল বলা হয় তো এই মালগুলি তাদের জন্য জায়েজ ছিল না কি করতো সেগুলিকে এক জায়গায় রাখা হতো আল্লাহ যদি সেটাকে কবুল করে নেন তাহলে উসমান থেকে আগুন এসে সেগুলিকে খেয়ে যেত তো কিছু ছাগল মানে গনিমতের মাল হিসেবে পাওয়া গেছে সেটাকে রাখাও হয়েছে কিন্তু আগুন এসে সেটাকে খাচ্ছে না সেটাকে গ্রাস করছে না ফকাল ইন্না ফিকুম হলুলান তখন সেই নবী তার এই সম্প্রদায়কে বলল যে আমার মনে হয় তোমাদের মধ্যে থেকে কেউ খেয়ানত করেছে আমানতের খেয়ানত করেছে ফালি উবায়ানি মিনকুল্লি কাবিলাতিন রজুলুন বলতেন প্রত্যেক সম্প্রদায়ের পক্ষ থেকে একজন ব্যক্তি এসে আমার হাতে বায়াত করো ফালাজিকাত বিয়াদিহি বলছেন একজন ব্যক্তির হাত ওই নবীর হাতের সাথে লেগে গেল হাতটা আর খুলছে না তোমরা কবিলের প্রত্যেকেই আমার হাতে বায়াত করো ফালাসিকাত ইয়েদুরাজুলাইন রজুলাইন আও সালাথা বিয়াদিহি বলছেন দুইজন অথবা তিনজন ব্যক্তির হাত ওনার হাতের সাথে লেগে গেল অতপর বললেন ফি কুমুল হলুল ফাজাউ বিরাসি মিসলি রাসি বাকারাতিন মিন বলছেন তারা একটি গাভীর মাথার ন্যায় স্বর্ণের একটা মাথা তারা নিয়ে আসলো ফাওয়াজ আহা এরপরে সেই জিনিসটা যখন ওই গনিমতের মালের সঙ্গে রাখা হলো ফাজা এরপরে আগুনটি এসে সেটাকে খেয়ে ফেলে দিল তার অর্থ হলো এই যে এরা তারা আত্মসাত করে চুরি করে খেয়ানত করে আলাদা রেখে দিয়েছিল আল্লাহ পাক এটা পছন্দ করেন নাই তো যেহেতু এর ভিতরে মিথ্যা আছে আল্লাহ তালা সেটা প্রমাণ করে দিল যে সেটাকে গোপন করলেও আল্লাহ ইচ্ছা করলে এটা মানুষের সামনে প্রকাশ করে দিতে পারে এই যে গনিমতের মাল অর্থাৎ যুদ্ধে হ্যাঁ বিপক্ষের পরিত্যক্ত মাল গনিমতের মাল এটা পূর্বের কোন নবীদের জন্য হালাল ছিল না ثم أحل الله لنا الغلائم لما رأى ضعفنا وعجزنا فأحل لنا বলছেন আল্লাহ যখন আমাদের দুর্বলতা দেখেছেন আমাদের কমজোরি দেখেছেন তখন আল্লাহ তালা সেই গনিমতের মালগুলি আমাদের জন্য হালাল করে দিয়েছেন তো এই হাদিসটি এই সততার অধ্যায় নিয়ে এসে ইমাম নবী রাহিমাহুল্লাহ উনি যে জিনিসটা আমাদেরকে বুঝাতে চেয়েছেন সেটা হলেই যে সততার সবসময় জয়ী আছে আর খেয়ানাত মিথ্যা ঝুট চুরি এর ভিতরে আল্লাহর কোনো বরকত নেই হয়তোবা আল্লাহ তালা কখনো মানুষকে ঢিল দিয়ে রাখেন তাকে পাকড়াও করেন না কিন্তু আল্লাহ ইচ্ছা করলে এমনভাবে তাদের খেয়ানতকে ধরিয়ে দিতে পারেন এই জন্য সকল মুসলিম ভাইদেরকে এই শিক্ষা অর্জন করা দরকার যে সততার মধ্যেই দুনিয়া এবং আখিরাতের সফলতা আছে মিথ্যার ভিতরে নেই এর পরে যেটি বিষয় অধ্যায় সেটা হলো বাবুল মোরা কাবা তার অর্থ হলেই যে আত্মপর্যবেক্ষণ আত্ম পর্যবেক্ষণ বা আত্মসমালোচনা নফসের সমালোচনা নিজের বিষয়ে বোঝা জানা যে আমি কি করছি হ্যাঁ আমার পিছনে কেউ গাইড দিচ্ছে দেখছে আত্মপর্যবেক্ষণ করা আত্ম পর্যবেক্ষণ করা এবং আত্মসমালোচনা করা এ বিষয়ে উনি প্রায় পাঁচটি আয়াত উল্লেখ করেছেন এবং নয়টি হাদিস উল্লেখ করেছেন তার মধ্যে ষাটটি হাদিস বিশুদ্ধ সহি হাদিস এবং দুটি হাদিস জয়ীফ এবং দুর্বল আর আরেকটি হাদিসের অংশ সেটাও দুর্বল তো প্রথম যে আয়াত উনি নিয়ে এসেছেন সেই আয়াতটি হল চুরাত সুয়ার দুইশত উনিশ নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন الذي يراك حين تقوم وتقلبك في الساجدين আল্লাহ তালা বলছেন কাকে বলছেন আল্লাহ নবী সাল্লামকে হে আল্লাহ নবী সাল্লাম আল্লাদি তাকুম আপনি যখন রত অবস্থায় ওঠা ভাষা করেন আপনি যখন মানুষের সঙ্গে সিজদা করেন ইয়ারাক আল্লাহ তালা আপনাকে পর্যবেক্ষণ করেন আল্লাহ তালা আপনাকে দেখছেন ওয়াকার তালা আল্লাহ তালা আরও বলেছেন সুরে হাদিদের চার নম্বর আয়াত ওয়াহুয়া মাকুম আইনামা কুন্তুম তুমি যেখানেই থাকো না কেন আল্লাহ তালা সব কিছু পর্যবেক্ষণ করেন উনি দেখেন যে কোন বান্দা কোথায় কি করছে উনি আরসের উপর থেকে সব কিছু পর্যবেক্ষণ করেন এখানে একটা জিনিস উল্লেখ করতে হবে সেটা হলেই যে এই ধারণা রাখা যে আল্লাহ তালা সর্ব জায়গায় বিরাজমান এই আয়াত থেকে অনেকে দলিল পেশ করে থাকেন এটা সঠিক নয় কারণ আল্লাহ তালা সুরায় তাহায় বলেছেন আর রহমানু আলাল আরশিস্তাওয়া আর রহমান অর্থাৎ আল্লাহ দয়ালু প্রভু তিনি আলাল শিস্তাওয়া আরসের উপর উনি সমসীন তো আরসের উপর অবস্থান করছেন কিন্তু ওনার এলেম ওনার জ্ঞান ওনার দৃষ্টি সারা পৃথিবীর সর্বস্থানে বিরাজমান ওনার জাতে মোবারক আরসের উপর আছে সুরে আলে ইমরানের পাঁচ নম্বর আয়াত আল্লাপাক বলছেন নিশ্চয় আল্লাহর দৃষ্টি থেকে জমিন এবং আসমানের কোনো জিনিস গোপনীয় নয় আল্লাহ তালা সব কিছু দেখছেন বলছেন ইন্না রব্বাকালাবিল মিরসদ নিশ্চয় আল্লাহ তালা তোমাদের প্রতীক্ষমান এই মুহূর্তে একটি বিরতি বিরতির পর বাকি আলোচনা নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হব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 এবং তুমি তোমার অন্তরে যা কিছু গোপন করবে সেটাও আল্লাহ তালা জানবেন এ বিষয়ে উনি যে হাদিস নিয়ে এসেছেন সর্বপ্রথম হাদিস যে হাদিসটি হাদিসে জিব্রাইল বলা হয় অর্থাৎ জিব্রাহিল আলাইসালামের এটি হাদিস হাদিসটি হল আন ওমর আবনুল খত্তাব রাজি আল্লাহ তালহু কল অমর বিন খত্তাব রাজি আল্লাহ তালাহু তিনি বলেন বাইনামা নাহনু জুলুসুন ইন্দা রসুলিল্লাহি সাল্লাহ সাল্লাম দাতমিন আমরা কোনো একদিন আল্লাহ নবী সাল্লা সাল্লামের নিকটে বসা অবস্থায় ছিলাম ইজতলা আলাইনা রজুলুন সাদিদুন উনি বলছেন হঠাৎ করে একজন আগমনকারী ব্যক্তি সাদা কাপড় পরিহিত অবস্থায় নবী মোহাম্মদুর রসুল্লাহ সাহসালামের নিকটে আসলেন বলছেন তার অবস্থাটা কেমন ছিল রজলুন সাদিদু বিয়াদিসিয়াব এমন ব্যক্তি যে সে কাপড় পরিধান করে আছে কাপড়টি ছিল অত্যন্ত সাদা ধবধবে সাদা সাদিদু সওয়াদ ইশার এবং তার মাথার যে মাথায় যে চুল ছিল এটা অত্যন্ত কালো চুল ছিল বলছে আলাইহি আসারু সাফার তার উপর কোনো সফরের চিহ্ন ছিল না মানে সে যে দূর থেকে সফর করে আসছে এরকম কোনো চিহ্নও পাওয়া যাচ্ছে না ওয়ালা ইয়া আরিফুহু মিন্না আহাদুন আবার সে যে আমাদের কোনো নিকটতম কোনো জায়গা থেকে আসছে তাকে আমরাও কেউ চিনি না আমরা তাকে চিনি না মনে হচ্ছে সে দূর থেকে এসেছে আবার যদি দূর থেকে এসে থাকেন তাহলে সফরের যে চিহ্ন থাকা দরকার কাপড়ে একটু ময়লা চুপড় লাগানো দরকার এগুলোও কিছু দেখা যাচ্ছে না হাত্তা জালাসে ইলান নবী সাল্লাম এমনকি উনি এসে আল্লাহ নবী সাল্লামের নিকটে বসলেন ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি ওনার দুই ঘটনটাকে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাহসালামের দুই ঘটনোর সঙ্গে মিলিয়ে দিলেন এবং ওনার দুই হাতটি ওনার দুই রানের উপরে রাখলেন এরপরে বললেন ইয়া মোহাম্মদ জিব্রাইল ইনি যে আসছেন উনি বলছেন ইয়া মোহাম্মদ হে মোহাম্মদ আখবিরনি আনিল ইসলাম আমাকে ইসলাম সম্পর্কে কিছু অবহিত করুন যে ইসলাম কাকে বলে ইসলাম কি এখন আল্লাহ নবী সাল্লাম ইসলামের সংজ্ঞা দিচ্ছেন যে ইসলাম কি বা ইসলামে কি কি করণীয় বলছেন ইসলাম ইসলাম হলো এই যে তুমি সাক্ষী দিবে আল্লাহ সারা কোনো সত্য মাবুদ নেই ও আন্না মোহাম্মদ আর রসুল্লাহ এবং নিশ্চয় মোহাম্মদ সাল্লা সাল্লাম আল্লাহর রসুল অতুকিমা সালাত তুমি সালাত কায়েম করবে সালাত প্রতিষ্ঠিত করবে অতুতিয়া জাকাত জাকাত আদায় করবে ও ওয়াতাসুমা রমাদান রমজানের শ্যাম পালন করবে ও ওয়াতাহুজ্জাল বাইত বাইতুল্লাহর হজ করবে ইনিস তাতা ইলাইহি সাবিলা যদি তুমি বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছার সমর্থন রাখো তাহলে বাইতুল্লাহ গিয়ে তুমি হজ করতে হবে কলা তখন ওই আগমনকারী ব্যক্তি বললেন সাদাক্তা আপনি সত্য বলেছেন তাহলে আল্লাহ নবী সাল্লাম যে ইসলামের সংজ্ঞা দিলেন উনি কিন্তু এটা বলে নাই যে জন্মগতভাবে একজন ব্যক্তি নিজেকে মুসলমান বললেই মুসলমান হয়ে যাবে শুধু কালেমা পড়ার নামই ইসলাম নয় ইসলাম এবং মুসলমান তখন হওয়া যাবে যখন কালেমাটি মুখে উচ্চারণ করবে আশাদু আল্লাহ ইহ্লাহ ও আশাদু আন্না মোহাম্মদ আব্দুহ ওরাসুর এটা মুখে উচ্চারণ করতে হবে এটা অন্তরে বিশ্বাস করতে হবে এবং এই অনুযায়ী আমল করতে হবে তবেই মুসলমান হওয়া যায় তো এটা কি বলা হয় ইসলামের পাঁচটা স্তম্ভ ইসলামের পাঁচটা খুঁটি পাঁচটা স্তম্ভ প্রথম কি কালেমায় শাহাদাত দ্বিতীয় নম্বর বলেছেন তুকিমুস সালাত সালাত কায়েম করা সালাত প্রতিষ্ঠিত করা তো এটা ছাড়া এটাও আর এক স্তম্ভ আমলের দৃষ্টিকোণ থেকে প্রথম স্তম্ভ হলো সালাত যেটাকে আমরা নামাজ বলে থাকি তো এই সালাত প্রতিষ্ঠিত করা এরপর বলছেন জাকাত প্রদান করা রমদান মাসের শ্যাম পালন করা হজ করা এই পাঁচটি রুকুন মিলেই ইসলাম এখন এই পাঁচটি থেকে যদি কোনো ব্যক্তি একটি বাদ দেয় তাহলে পরিপূর্ণ মুসলমান হবে না দুটি বাদ দিলে আরও ঘাটতি পাঁচটার উপরেই আমল করতে হবে মানতে হবে এবং আমল করতে হবে ফকালা এরপরে উনি বললেন সাদাক্তা আপনি সত্য বলেছেন অর্থাৎ ইসলাম সম্পর্কে আপনি যে ব্যাখ্যা দিয়েছেন এটা একেবারে হান্ড্রেড পারসেন্ট সঠিক আজিবনা আলাহু ইয়াস আলুহু ওয়াইসদ্দিকহু সাহাবিরা বলছেন ওমর বলছেন আমরা তো বসে আছি ওনার কাছে তো উনি নিজে এসে আল্লাহ নবীকে প্রশ্ন করলেন আর উত্তর পাবার পর বলছে আপনি ঠিক বলছেন আবার কেমন কথা জানার জন্য প্রশ্ন করলো আবার বলছে আপনি ঠিক বলছেন তাহলে সে কে আবার বলছেন কল আফ আখবিরনি ইমান বলছে আমাকে ইমান সম্পর্কে বলুন যে মমিন কখন বলা যাবে মানুষকে মমিন হওয়ার জন্য তার কি কি করণীয় বলছেন বিল খাইরিহি বলছে মমিন হওয়ার জন্য প্রথম নাম্বার হলো আন্তুমিনা বিল্লাহ আল্লাহর প্রতি ইমান নিয়ে আসতে হবে আল্লাহকে বিশ্বাস করতে হবে ওয়া ইকাতিহি আল্লাহর ফেরেশতা আছে এটাও বিশ্বাস করতে হবে ওয়াকুতুবিহি আল্লাহ তালা অনেকগুলি কিতাব নাজিল করেছেন চারটি বড় বড় কিতাব আসমানে কিতাব নাজিল করেছেন আরও অনেকগুলি সহফ নাজিল করেছেন এটাও বিশ্বাস করা ওয়া রুসুলিহি আল্লাহ রব্বুল আলমিন এই পৃথিবীতে বহু নবী এবং রসুল পাঠিয়েছেন প্রায় এক লক্ষ চব্বিশ হাজার নবী এবং রসুল পাঠিয়েছেন তো সেগুলিও ইমান নিয়ে আসতে হবে বিশ্বাস করতে হবে অলিয়াউমিল আখির কেয়ামত দিবসকে বিশ্বাস করতে হবে যে কেয়ামত দিবস একদিন সংঘটিত হবে খাইরিহি ভাগ্যের বিশ্বাস করতে হবে ভাগ্যের মন ভালো এবং মন্দের বিষয়ে তার তাকদীরকে বিশ্বাস করতে হবে যে ভালো হোক বা মন্দ হোক সব কিছু আল্লাহর পক্ষ থেকে উনি যে তাকদিরে লিখে রেখেছেন তার চেয়ে বেশি কিছু হবে না এই বিশ্বাস করার নাম এটা হলো ইমান এই ব্যাখ্যা যখন আল্লাহ নবী সালাম দিয়েছেন তখন বলেছেন সাদাক্তা আপনি সত্য বলেছেন কলাফ আকবরিনী আল এহসান আপনি আমাকে এহসান সম্পর্কে বলুন পর্যবেক্ষণ সম্পর্কে বলুন তো উনি বলছেন ফাইল্লাম আল্লাহ নবী বলছেন যে পর্যবেক্ষণের বিষয়টা এহসানটা কি সেটা হলে যে তুমি যখন এবাদত করবে আন তাবুদাল্লাহ কা কা তারাহু তখন তুমি বিশ্বাস করবে যে তুমি আল্লাহকে স্বয়ং দেখছো এটাকে বলে মোশাহাদা তুমি আল্লাহকে দেখছো ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক তুমি যদি আল্লাহকে দেখতে না পাও তাহলে আল্লাহ তোমার মোরাকাবা করছে আল্লাহ তোমার পর্যবেক্ষণ করছে আল্লাহ তোমাকে দেখছে এই মনে করে তোমাকে ইবাদত করতে হবে বলছেন ফা আখবিরনি আনিস সাহ কেয়ামত সম্পর্কে কিছু বলুন কেয়ামত কবে আসবে তখন বলেন মাল মাসউল আনহা বি আলামা মিনাসাইল প্রশ্নকৃত ব্যক্তি প্রশ্নকারীর চাইতে বেশি জানেন না বলছেন আমাকে প্রশ্ন করেছেন তো যে কেয়ামত কবে আসবে তো আমি বলছি আপনার চেয়ে আমি বেশি জানি না আপনি আমার চেয়ে বেশি জানেন কে বলছেন আল্লাহ নবী সাল্লাম তাকে বলছেন প্রশ্নকারীকে যে আপনার চেয়ে আমি বেশি জানি আন আমার আতিহা আচ্ছা ঠিক আছে কিয়ামত কবে আসবে সে বিষয়ে জানা নাই তো কেয়ামতের কিছু আলামত তার কিছু চিহ্ন এ বিষয়ে আপনি কিছু বলুন কলা তিনি বলেন আন্তালিদাল আমাতু রব্বা তাহা যখন নাকি দাসী তার সর্দারকে জন্ম দিবে দাসী তার সর্দারকে জন্ম দিবে এর ব্যাখ্যা কিছু ওলামা এটাও বলেছেন যে সমস্ত যে কেয়ামতের পূর্ব মুহূর্তে মানুষেরা মা বাপের নাফরমানি করবে অর্থাৎ উচিত ছিল মা বাপ সন্তানদেরকে হুকুম দিবে কিন্তু সন্তানেরা মা বাপকে কি করবে হুকুম করবে তো বলছেন এটা কেয়ামতের পূর্বে এমনটাই হবে এরপর বলছেন আপনি দেখবেন যে খালি পায়ে যারা চলেছে এমন ব্যক্তি এবং উলঙ্গ ব্যক্তি যাদের পায়ে পড়ার মতো ছিল না এবং গায়ে পরার মতো কাপড় ছিল না একেবারে গরিব ফকির মিসকিন রিয়া আশা বকরির রাখাল ছাগলের রাখাল যারা সাগর চলায় এ ধরনের মানুষ যার পায়ে স্যান্ডেল ছিল না পরার কাপড় ছিল না একেবারে নিতান্ত গরিব এবং বকরি চড়াতো এ সমস্ত মানুষেরা কেয়ামতের পূর্বে এত তাওয়ালুনা ফিল বুনিয়ান তারা উঁচা উঁচা বিল্ডিং করবে সুম্মান তালাকা বলছেন এ কথা বলার পরে ওই আগমনকারী ব্যক্তি উনি চলে গেলেন ফালা বিস্তু মালিয়ান আমরা কিছুক্ষণ অপেক্ষা করলাম অমর বলছেন আমরা কিছুক্ষণ অপেক্ষা করলাম সুম্মা কাল এরপরে আল্লাহ নবী ইসলাম বললেন ইয়া অমর আতাদি মানিস সাইল অমর তুমি কি জানো যে এই প্রশ্নকারী ব্যক্তি এটা কে তুমি জানো বলছেন আল্লাহ রাসুলহু আলাম এ বিষয়ে আমরা জানি না তবে আল্লাহ এবং তার রসুলই ভালো জানেন যে এ কে বলছেন যিনি আগমন করেছিলেন সাদা কাপড় পরে কালো চুল অবস্থায় এই যে যে প্রশ্ন করলেন ইনি মূলত ছিলেন জিব্রাইল আলাইহিসালাম উনি তোমাদের কাছে এসে তোমাদেরকে সামনে রেখে আমাকে প্রশ্ন করার অর্থ হলেই যে সে তোমাদেরকে আসলে দিন শিক্ষা দেওয়ার জন্য এসেছিলেন রওয়াহু মুসলিম মুসলিমের রেওয়ায়ত তো এটি একটি লম্বা হাদিস যে হাদিসটি ইমাম মুসলিম রাহেমাহুল্লাহ ওনার কিতাব সহিহুল মুসলিমে নিয়ে এসেছেন তো এই হাদিসটিকে হাদিসে জিবরিল বলা হয় যে হাদিসে বিস্তারিতভাবে ইসলামের রুকনসমূহ স্তম্ভসমূহ এবং ইমানের ছয়টি স্তম্ভসমূহ এবং এর সাথে সাথে এহসান কি এরপরে কেয়ামতের চিহ্ন কি এ বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা জিব্রাইল সালামের মাধ্যমে উনি আমাদের সামনে উপস্থাপন করেছেন তো এই হাদিস থেকে যেটা আমরা বুঝতে পারলাম সেটা হলেই যে পরিপূর্ণ মুসলমান হওয়ার জন্য আমাদেরকে ইসলামের যে পাঁচটা স্তম্ভ আছে অবশ্যই এর উপর আমল করতে হবে ঠিক পরিপূর্ণ মোমেন হওয়ার জন্য যেমন আল্লাহর প্রতি ইমান নিয়ে আসতে হবে আল্লাহ রসুলের প্রতি ইমান নিয়ে আসতে হবে ফেরেস্তাদের প্রতি আরও কিতাবসমূহ আছে এগুলি বিশ্বাস করতে হবে তো এই হাদিসটি এই পর্যবেক্ষণের বিষয়ে নিয়ে আসছে কেন যে এখানে আল্লাহ নবী বলেছেন যে আন্তা আবুদাল্লাহ কা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু মানুষের এটা বোঝা দরকার যে সে যখন এবাদত করবে তাকে বিশ্বাস করতে হবে আমি আল্লাহকে দেখছি আর এতটুকু বড় বিশ্বাস না হলেও আল্লাহ যে আমাদের সব কিছু পর্যবেক্ষণ করছেন আল্লাহ যে আমাদেরকে দেখছেন এটা যেন আমাদের থেকে ভুলে না যাই তো এভাবে আমরা ইনশাল্লাহ এবাজত বন্দেগি করলে আল্লাহ তালা আমাদের এবাদত কবুল করবেন ইনশাল্লাহ আজকের আলোচনা এই পর্যন্তই পরবর্তী আলোচনা শোনার আহ্বান রেখে আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি ওয়াখির দাওয়ানা আনিলামদুলিল্লাহ রবিল আলমিন ওসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু আমাদের আকিদার মধ্যে ঢুকেছি এটা একটি অপসংস্কৃতি অপবিশ্বাস ইসলামী পথ প্রদর্শন জ্ঞান না থাকার কারণ কুসংস্কার গুলো এইভাবেই চলে আসে এগুলো আসলে শরিয়ার সম্মত না ফলপ্রসূ আলোচনা দয়ার নবী তিনি বললেন জাহেলি যুগের সর্ব ধরনের রীতিনীতি বিন ইউসুফ মুখলিসুর রহমান মাদানী মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম আকরমুজ্জামান বিন আব্দুসালাম শেখ শাহিদুল্লাহ খান মাদানী হারুন হোসেনের উপস্থাপনায় কুসংস্কারগুলি আমাদের চিনা দরকার এগুলোই পরিহার করতে হবে বান্দা অর্থাৎ মমিন বান্দা সে ভরসা করবে আল্লাহ ওয়া তাআলার উপর এই জিনিসটাই হলো মূল সকল শক্তির উৎস হলো আল্লাহ ওয়া তাআলা আপনিও হতে পারেন সেই সফল সম্মেলনের সাক্ষী দেখে আমাদের বিরল অনুষ্ঠান জালসায় ওলামা প্রতি শুক্রবার রাত সাড়ে নটায় আপ সম্প্রচার সকাল আটটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় পুরস্কার যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করলো উদারতা এবাদত ওই বিষয়েই করব আমি যে বিষয়ে মোহাম্মদ সাল্লাম শরীয়ত হিসাবে প্রবর্তন করেছেন ভালো খবর তারা এই পৃথিবীতে এবং কিয়ামতের মাঠে নিরাপত্তা পেয়ে গেল অহুম হুতাদুন তারাই হলো হেদায়ত প্রাপ্ত মুজাফর বিন মহসেন তোমরা শক্ত করে ধরো হাবলুল্লাহটাকে এটাই হলো ইসলাম এটাই হলো দিন এটাই হলো শরীয়ত মুমিনদের জন্য যা মহান আল্লাহ পছন্দ করেন দেখুন সারিয়াতের মর্যাদা প্রতি শনিবার রাত সাড়ে দশটায় বা সম্প্রচার সকাল নটায় বাংলাদেশে বিস টিভি বাংলায়